আবু মুসা আরি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আপন কৃতদাসীকে শিক্ষা দেয় এবং উত্তম শিক্ষা দান করে এবং শিষ্টাচার শিক্ষা দেয় এবং উত্তমভাবে শিষ্টাচার শিক্ষা দেয় এরপর তাকে মুক্ত করে বিয়ে করে তার জন্য দ্বিগুণ সব ওই আহলে কিতাব যে তার নাবির উপর ইমান আনে এবং আমার উপরে ইমান এনেছে তার জন্য দ্বিগুণ সব রয়েছে আর ওই গোলাম যে তার প্রভুর হক আদায় করে এবং আল্লাহরও হক আদায় করে তার জন্য দ্বিগুণ সব হাদিসটা বর্ণনা করার সময় এর অন্যতম বর্ণনাকারী ইমাম সাবি রহমতুল্লা আলহি স্বীয় ছাত্র সালিহ বিন সালিহ হামদানিকে লক্ষ্য করে বলেন হাদিসটি গ্রহণ করো বিনা পরিশ্রমে অথচ এক সময় ছিল যখন এর চেয়ে ছোট হাদিস সংগ্রহ করার জন্য কোনো লোক মদিনা পর্যন্ত সফর করত অন্য বর্ণনায় আছে মুক্ত করে মাহ নির্ধারণ করে বিয়ে করে